এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি গুনার বোঝা বইব আর কত কাল আমি গুনার বোঝা বইব আর কত কাল আমি আমার নিয়া চলো তুমি এক পা দু পা করে আমল গো আমারে আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করে আমল গো আমারে নিয়া চলো তুমি অন্তর্দহন সদাই সদাই প্রাণের জ্বালা কেউ বোঝে না ঘাটের মরা ঘাটে রইলাম পাড়ের ভাঙন আর থামে না অন্তর্দহন সদাই সদাই প্রাণের জ্বালা কেউ বোঝে না ঘাটের মরা ঘাটে রইলাম খেয়া চোখে পড়ে না দয়াল মোরে পার করো গো তুমি আমারে হে আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করিয়া মৌলা গো আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করিয়া মৌলা গো আমারে নিয়া চলো তুমি এ বুঝিয়ে বেলা যাই রে হাই ডুবে একটুখানি আলো জালো আমার আধার ভাবে মলাগো মলাগো মলাগো এই বুঝি এই বেলা যায় রে হায় ডুবে একটুখানি আলো জালো আমার আধার ভবে তোমার নামে সকল আসান পার হয়ে যায় জানি মৌলা গো পার হয়ে জানি তোমার নামে সকল আসান পার হয়ে যায় জানি তুমি আমার জীবন খেয়ার মাঝি আমারে আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করে আমলা গো আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করে আমলা গো আমারে নিয়া চলো তুমি অন্তর ঘরে নেই সে আলো ভরে গেছে কালিমায় আধারে গুমরে মরি এ কেমন যন্ত্রণা অন্তর ঘরে নেই সে আলো ভরে গেছে কালিমায় আধারে গুমরে মরি কোরআনের লালিমা আমারে দেখাও প্রভু তুমি আমারে আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করে আমল গো আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করিয়া মৌলা গো আমারে নিয়া চলো তুমি গুনার বোঝা বইব আর কত কাল আমি গুনার বোঝা বইব আর কত কাল আমি আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করিয়া মৌলা আমারে আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করিয়া মৌলা আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করিয়া মৌলা আমারে নিয়া চলো তুমি আমারে আমারে নিয়া চলো তুমি